तस्यारविन्दनयनस्य पदारविन्द किञ्जल्कमिश्र तुलसी मकरन्दवायु अन्तर्गतः सविवरेण चकार तेषां সংক্ষোভমক্ষরজুষামপি চিত্ততন্য বলছেন তস্যারবিন্দনয়নস্য পদারবিন্দ কিঞ্জল কমিশ্ব তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেসাম সংক্ষোভম অক্ষরজুষামুপি চিত্ততন বলছেন এই চতুষণের যেই ভগবানের চরণ চরণকমলে নিবেদিত তুলসী আর এইসব সৌগন্ধ বস্তু ঘ্রাণটা যে নাকে এলো এরম নাকে এলো আসার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল কিছুক্ষণ একবারে নেশা কেন ওটা ভক্তি এই নাকটা রয়েছে কি জন্য নাকের কি গুরুত্ব এটা বলা রয়েছে শাস্তে বলা রয়েছে নাকের গুরুত্ব হলো ভগবানের চরণে নিবেদিত চরণ কমলে তুলসী আদি তার ঘ্রাণ নেবে নাকগুলো কি করে অন্য অন্য কাজে ব্যস্ত থাকে রসুনের ঘ্রাণ পেঁয়াজের ঘ্রাণ দুর্গন্ধ মাংসের ঘ্রাণ এইসব নিচ্ছে আবার কেউ কেউ আবার বাজার থেকে সেন্ট কিনে আসে চামেলি দাও এটা গায়ে দুর্গন্ধ আর সেন্ট দিয়ে সুগন্ধ করছে কি করবে একটা মানুষের যখন দেখবেন পরীক্ষা করে একটা মানুষের যখন সম্পূর্ণরূপে কাম বিবর্জিত হয়ে যাবে সাধুদের লক্ষণ এগুলো গুপ্ত এগুলো এখানে বলার কোনো প্রয়োজন তো আমি উল্লেখ করলাম কোনো সাধুর দেখবেন বাস্তব সাধু তার গায়ে কিন্তু দুর্গন্ধ নেই তিনি যদি কোনো জায়গায় লঘু সংখ্যা করেন তার ওখানে গন্ধ বেরোবে না কোনো দুর্গন্ধ নেই কামরোহিত শরীরে ফাংশন চেঞ্জ পুরো হ্যাঁ সেই জন্য বলছেন তস্যারবিন্দ নয়নস্ব পদারবিন্দ কিঞ্জল কমিস্ব তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত হস্যবিবরে নকারতে সাম সংক্ষোভম অক্ষরজুষামপি চিত্তন্য অক্ষরজুষামপি মানে জুষা মানে আস্বাদন করা অক্ষর মানে হচ্ছে সেই ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহারণ মা মনুস্মরণ য প্রাতি ত্যাজন দেহম সজাতি পরমাম গতিম ওম ইতি একাক্ষর ব্রহ্মমন্ত্র এই চতুর্সন এই এক অক্ষর একে এটাকেই পুজো করতেন ওম ইতি একাক্ষরম যেটা বলা হয়েছে কি তাতে এখানে লিখি অক্ষর জুসামপি তারা এই একাক্ষর ব্রহ্মমন্ত্রের উপাসনা করতেন কিন্তু আগেই বলেছি ব্রহ্মার কাছ থেকে কোনো ভগবানের একটু লীলাসন তার জন্য তাকে দেখবার জন্য ইচ্ছা হয়েছিল তারপর আবার গিয়ে যখন গেটে দাঁড়িয়েছেন তখন ওই যে ভগবান সামনে যে তারপর যখন ওই চরণের তুলসী আদি সব ভেতরে গেছে ব্যাস তারপর চতুর্শনের হয়ে গেছে বিরাট তারা একবারে ভাগবত বক্তা হয়ে গেছে এই তারপর ভগবানের চরণ কমলের গন্ধ চলে গেছে গিয়ে প্রেমে বিহল হয়ে গেছে ভগবান তাদের বিশেষ কৃপা করে দিয়েছে ওই জন্য তারা একাক্ষর ব্রহ্মের উপাসনা করলেও আজকে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে পরবর্তী সময় আমরা দেখি এই চতুর্সন ভাগবত প্রবচন করছেন কি করে করলেন যিনি একাক্ষর ব্রহ্মের উপাসনা করেন যিনি নির্বিশেষ তে কখনোই ভাগবতে বলবে ভাগবত মানে তো ভগবানের রূপগুণ লীলা পরিকর তাহলে কি করে হলো এইভাবে হয়েছে হুম যেমন সুখদেব গোস্বাই বলেন হ্যাঁ হরের গুণাক্ষিপ্ত মতিহি বাদ্রায়ণী হরির ভগবানের গুণের এমনই প্রভাব যে যে কোনো ব্যক্তিকে খিঁচে নিয়ে আসবে সে যদি মানুষ হয় সে যদি অপরাধও করে অপরাধ করলে অসুবিধে পাপও করে পাপ করলেও হৃদয়টা কঠিন হয় সেই জন্য একটু সময় লাগে কিন্তু পাপ চলে যায় যদি কোনো মহাপুরুষ বিশেষ শক্তি সঞ্চার করে তাহলে পাপেও কিন্তু অপরাধ করলে আর গতি থাকে না কেন অপরাধে গুরু বৈষ্ণব কিছু করতে পারে অপরাধেতে তার হৃদয় এমন অবস্থা হয়ে যায় তখন সেন্সিটিভিটি হারিয়ে ফেলে তখন মহা মহা এক মুহূর্তে জগৎকে পরিবর্তন করে তারা কথা বলছেন তখনও তাদের হৃদয়তে সেন্সেশন জাগছে না তাতে জানি অপরাধ আছে প্রচুর তাতে জানতে হবে অপরাধ প্রচুর করে ফেলেছে এই অপরাধ যতক্ষণ না যাবে ততক্ষণ লাভ হবে না অত অপরাধ মারাত্মক এই জন্য ভজনে এসে কে কম বেশি ভজন করুক কিন্তু অপরাধ যেন না করে অপরাধ করলে ডেঞ্জারাস যত লোক ভজনে এসছে তারা যদি বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে তাহলে এই জন্মেই ভগবানকে লাভ করবে যদি বাস্তবিক শুদ্ধ গুরু বৈষ্ণবের পরহংস গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে সত্যি সত্যি তাহলে এই জন্মই তারা ভগবানকে লাভ করতে পারে কিন্তু এরকম ঘটনা দেখা যাচ্ছে না কারণ কি তারা ভক্তির নামে অনেক কিছুই করছেন ভক্তির নাম করে হরিকথা শুনতে অবশ্যই আবার আরেকটা খেয়াল দেবেন যারা হরিকথা শোভনের সঙ্গে সঙ্গে আমি এটা খেয়াল করি হরিকথা শোভনের সঙ্গে সঙ্গে যাদের হৃদয় সেন্সেশন জাগে কখনো আনন্দ হয় কখনো চোখে জল আসে কখনো কেঁপে ওঠে শরীর তাদের লক্ষণটা ভালো আর যারা পাথরের মধ্যে এরম বসে উট যেমন উট দেখেছেন তো উট কাঁটা গাছ খেয়ে যা খেয়ে যাচ্ছে কাঁটা গাছ যেমন খায় খেয়ে যাচ্ছে চোখটাকে ঘোরাচ্ছে মাঠ কিছু লোক আছে ভূতের মতো হরিকথা শোনে আমি বুঝতে পারি তারা কারা কিন্তু নাম বলি না ভূতের মতো হ্যাঁ কোনো সেন্সেশন নেই কী শুনলাম আজকে কি আলোচনা হলো কোনো ব্যাপার নেই আরে শুনে যাচ্ছে আমাদের হিন্দিতে আমার পাঞ্জাবে বলতো এক মহারাজ ভৈঁসা কা সামনে ভেড়ি পিটনা আর ভৈঁসের সামনে ভেড়ি পিটে দিলে কি হবে ভৈঁ জাবর কাটবে এরকম ভৈঁসের সামনে যতই বলো কিছু লাভ নেই ভইস ঘুরে ভইস তো ভইস এরকম শোনে ওই জন্য তাদের উন্নতি হয় না আবার যারা সাধু সঙ্গের নাম করে প্রচুর অসৎসঙ্গ করেছে তাদেরও হরিকতাতে কোনো কাজ হচ্ছে না প্রচুর বছরের পর বছর ডেকেছে এদিকে আয় এদিকে আয় এদিকে ও এদিকে গেছে এত নোংরা সঙ্গ করেছে তার পুরো একবারে অধপতন হয়ে গেছে তার আত্মার মধ্যে আর কোনো জায়গা নেই খালি সাধু দেখলে মনে হয় বেকারে সাধু নেই কারণ দেখে ফেলেছে চরিত্রহীন ব্যক্তিদের আলোচনা আজকে এখানে আলোচনার পর যদি কালকে যদি আবার তোমরা অসৎসঙ্গ করো তা আমার হরিকতার আর কোনো কাজ হবে কি করে যদি এই কথাগুলো বুঝবার পর মাথার মধ্যে না ঢোকে এটা অসৎসঙ্গ ওখানে আমি আর যাবো না তাই যদি নাই হলো তাহলে আর হরিকথা কী শুনলো ভৈঁসের মতো হরিকথা শুনলো আর যদি লৌকিকতা বা এতদিন গেছি না গেলে হয় এর মর এবার হয়ে গেল এই বলে এটা হয়ে গেল তাহলে তাহলে তুমি অপ্রাকৃতিক জগতে উঠতে পারবে না কারণ তোমার মধ্যে লৌকিকতা আছে কি করে হয় লৌকিকতা আর পরমার্থিক জগতে কোনো লৌকিকতা চলবে না সাধুগুরু বৈষ্ণব যে বাহ্যে লৌকিকতা দেখায় কথা বলে সবাইয়ের সঙ্গে দেখবেন মহাপুরুষগণ অনেক গৃহস্থ ব্যক্তি তাদের সঙ্গে আসে তারা সব সামনে আসে তোমরা কি মনে করছো তাদের কি অ্যাটাচমেন্ট আছে নাকি আকর্ষণ আছে এমনি কথা বলতে হয় বলে কৃপা করবার জন্য কথা বলে অন্য কোনো কারণ নেই এই জন্য বলছেন আগে এই অসৎসঙ্গগুলোর যে প্রভাব সেগুলোকে যতক্ষণ না কাটাবে ততক্ষণ কাজ হবে যদি কেউ বলে মহারাজ আমি পড়াশোনা জানি না এত উঁচু কথা বুঝছি না সেটা ভুল কথা পড়াশোনা না জানলেও এই কথা যার কানে যাবে তার ভক্তি হবেই হবে হবেই হবে হবেই হবে পড়াশোনাটা বড় কথা না বেশিরভাগ আমরা দেখি যারা পড়াশোনা জানেননি এক বাক্যে গুরু বৈষ্ণবকে বিশ্বাস করেছে সেবা করেছে ভগবানের কাছে চলে গেছে পড়াশোনা জেনেই বরঞ্চ আরও উল্টো হয়ে পড়াশোনা জেনে কিছু বেশি বাড়াবাড়ি আমি জানি অনেক বুঝি উনি কি বলছেন কেন এটা না করলেন বুদ্ধি চলে আসে তারপরে তর্ক সেই জন্য তো বলছিলাম না আগে জগতে এমন কেউ নেই যে গুরু বৈষ্ণবের কথা এক বাক্যে মেনে নেবে যা বলেছেন ঠিক এটা মেনে নেওয়ার মতো লোক নেই সংশয় সন্দেহ আজ্ঞা গুরুনাম হি অবিচারে পালনীয় স্বাস্থ্যের বিচার যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কাছে কে এলেন কাজ করতেন যে সেবা করত তার নাম কি হ্যাঁ গোবিন্দ গোবিন্দ অন্দরমহলে সেবা করতেন মহাপ্রভু প্রথম যখন এলেন তখন এই নিয়ে প্রশ্ন হলো মহাপ্রভুকে বলছে মহাপ্রভু বলছেন সার্বভৌম দেখো কি বিচার করি বলো তো গুরু গুরু সেবক হয় মান্য যে আমার তিনি তো গুরু সেবা করতো আর গুরু সেবা করলে আমার মান্য হয় অথচ গুরু আজ্ঞা দিয়ে গেছে যে যা আমি শরীর ছাড়বার পর চৈতন্য চরণে গিয়ে সেবা করবি কাকে গোবিন্দকে আর কাশীশ্বরকে কাশীশ্বর গোবিন্দ দুজনকে ঈশ্বর পরিবাদ আদেশ করে গেছেন যে আমি শরীর ছেড়ে দেওয়ার পর চৈতন্য চরণে গিয়ে তোমরা থেকো সেবা করো তো এই জন্য তারা এসছে এসে দণ্ডবোধ করে বললেন মহাপ্রভু বলছেন তো গুরুর সেবক হয় মান্য যে আমার কিন্তু গুরুদেব আদেশ করে গেছেন কি করি বলো তো তখন সেখানে শাস্ত্রীয় বিচার হয়েছিল যে আজ্ঞা গুরুনাম হি অবিচারে পালনীয় গুরু বৈষ্ণবের আজ্ঞায় যে বিন্দুমাত্র সন্দেহ করবে সে নিশ্চিন্ন হয়ে যাবে ধুয়ে মুছে চলে যাবে আর যে নকল করবে আমি গুরু বৈষ্ণবের আজ্ঞা পেলেছি তাই তো আমি তার কাছে রয়েছি তার সেবা করছি সেটাও ভুল প্রমাণ হয়ে যাবে পরে এখন না যেমন গুরু বৈষ্ণবের কাছে অনেকেই থেকেছে পরে তিনি দেহ ছাড়ার পর জানা জানা গেল এ বেটা আদৌ গুরুদেবের কাছে থাকেনি এ বেটা অসুর গুরুদেবের সেবক রূপে লুকিয়েছিল এই যে সিংগুলো মাথায় সিং ছিল কারণ সিংটা এখনও বাড়েনি তখন মাথায় যে সিং সে সিংটা তলায় লুকিয়েছিল বোঝা যায়নি গুরুদেব যাওয়ার পর সিংগুলো চাগিয়ে উঠেছে এরা আদৌ গুরুদেবের সেবা করেনি অসুর এরা নিজের অভিষ্টকে সিদ্ধি করার জন্য জড়জগতে থাকলে এই সব লাভ পূজা প্রতিষ্ঠা লুটে নিতে পারত না এনে একটা মহাপুরুষকে আশ্রয় করে জানে এই মহাপুরুষকে সবাই ভালোবাসে এই মহাপুরুষের কাছে থাকলে আমারও নাম হয়ে যাবে টাকা পয়সা সবই আসবে অসুবিধে কিছু নেই মহাপুরুষকে সেবা করেনি মহাপুরুষকে ভোগ করেছে বোঝা গেল কি বললো এইসব শব্দ কেউ কোথাও বলবে না মহাপুরুষকে সেবা করেনি মহাপুরুষকে ভোগ করেছে মানে মহাপুরুষের সামনে থাকলে আমার এই কাজগুলো অনায়াসে হয়ে যাবে ওই জন্য গুরু বৈষ্ণবের সেবা আর গুরু বৈষ্ণবকে ভোগ করা দুটো পার্থক্য আছে সবাই পারে না সেবা তাহলে আমরা দেখলাম এইভাবে ধীরে ধীরে এই ওষুধ দুটো লড়াই আরম্ভ করেছে চারিদিকে ইন্দ্রকে বলছে লড়াই করবো তোমার সঙ্গে ইন্দ্র ভয় পালিয়ে যাচ্ছে হিরণ্যকশিপু যখন গদা নিয়ে এরকম পায়েতে নুপুর আছে আবার ওদের ছম ছম করে যখন স্বর্গ লেগে যাচ্ছে ইন্দ্র বলে এ বাপ রে বাপ এসে গেছে পালা শিগগিরি তাতে পালিয়ে যাচ্ছে পায়ের আওয়াজ শুনে পালিয়ে ভয় বাপ রে বাপ একাই একেবারে সব এরকম অবস্থা এ কাউ কিছু দেবতা লোক কিছু করতে পারছে না কাউ কিছু করার ক্ষমতা নেই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্মের পরে জগতে প্রচুর অমঙ্গলের সব লক্ষণ দেখা গেল তারপর আবির্ভাবের পর তো আমি সব কথা বললাম লড়াই করতে চাইছে তারপরেতে কালকে আমি বলেছিলাম কালকে বলেছিলাম বরাহদেব দুই অবতার একটা হচ্ছে বরাহ কল্পে বরাহ অবতার তিনি পৃথিবীকে খালি উদ্ধার করে জায়গা মতো রেখে অন্তর্ধান করেছিলেন এখানে আমাদের যখন ভাগবত বর্ণনা হলো মৈত্রী মুনি এখানে বর্ণনা প্রসঙ্গে প্রেমে বিউহল হয়ে বিউহল হয়ে এই প্রসঙ্গটাকে খুব একটা না বাড়িয়ে একসঙ্গে বর্ণনা করে দিলেন বলে বড়াওদেব পৃথিবীকে উদ্ধার করে রেখে দিলেন সেই সময় সেই সময় দৈত্যের সঙ্গে হিরণ্যাক্ষের সঙ্গে তার লড়াই হয়েছিল আর তারপর তাকে উদ্ধার করেছিলেন এরমভাবে এক কথাই বলে দিলেন বাস্তবিক পক্ষে টিকাকাররা বলছেন না ঠিক তা নয় এই সময় বর্ণনা করছেন দুবার হয়েছিল বরাবাদের সঙ্গে হিরণ্যাক্ষের যুদ্ধ হল যুদ্ধ হয়ে হিরণ্যাক্ষ যা তা কথা বলছে যা পারছে মুখে গালাগাল দিচ্ছে ভগবান এগুলো সহ্য করছেন করে তারপর সেখানে তুমুল লড়াই হলো লড়াই হওয়ার পর হিরণ্যাক্ষকে ভগবান উদ্ধার করে দিলেন দেবতারা সব আকাশে দাঁড়িয়ে রয়েছেন এবং কাঁপছেন ভয়ে একই লড়াই হচ্ছে বিভৎস লড়াই বরাবেদের সঙ্গে হিরণ্যাক্ষের লড়াই হচ্ছে বিভৎস লড়াই আর লড়াই হতে হতে ভগবান শেষে অত্যন্ত অনেক লড়াই হতে হতে দেবতারা ভগবানকে বলছেন হে প্রভু আর এই এই আর এই দুষ্ট আর এই দুষ্টটার সঙ্গে বেশি খেলা করবেন না শীঘ্রই এটাকে মারুন কারণ এই সময় ভালো মুহূর্ত এসে গেছে অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত এসে গেছে প্রভু এটাকে মারুন এক্ষুনি আবার যদি অভিজিৎ মুহূর্ত চলে গিয়ে যখন অন্য সময় চলে আসবে সেই সময় অসুরদের প্রভাব বাড়ে মধ্যাহ্নকে পেরিয়ে গেলে যখনই একটা দুটো চলে গেল তখনই ওষুধদের প্রভাব বাড়বে দুপুরবেলা ওই জন্য গ্রামে গঞ্জে যেখানে ভূতপেত আছে হয় দুপুরবেলা ধরে আর নয় রাত্রিবেলা সন্ধেবেলা এদের প্রভাব বেড়ে শক্তি বাড়ে পাওয়ারটা এখানে ভগবান কি করলেন শেষে দেবতারা প্রার্থনা হে প্রভু আর বেশি খেলা করবেন না এর সঙ্গে এবারে আপদকে বিদায় করুন ভগবান এবার কি করলেন লড়াই করতে করতে করতে করতে এই সামনে যে খুর আছে ভগবান তো বরাহ রূপ ধারণ করেছেন ধরে সামনের খুরটা দিয়ে এরম মারলেন এইখানে মারার সঙ্গে সঙ্গে কি হলো মুখে রক্ত বেরিয়ে ঘুরতে ঘুরতে পড়ে গেলেন সে অসুর পড়ে গেল পড়ে গিয়ে সে কী করলো প্রাণ তার নাশ হয়ে গেল দেবতারা আকাশ থেকে অত্যন্ত মুহুর মুহুর পুষ্পবৃষ্টি করতে আরম্ভ করলেন ভগবান আপনি যে কত কাজ করলেন আপনি যজ্ঞের যজ্ঞ হোক আপনার দ্বারা এই যজ্ঞ স্থাপিত হল আহা দেখুন কি অবস্থা আমাদের হয়েছিল এই অসুরের জন্য এই বড়ে বড়ে সমস্ত কি হলো হিরণ্যাক্ষ দেহ রাখলেন এবার হিরণ্যকশিবু যখন জানতে পারলেন আমার ভাইকে মেরে ফেলেছে তখন হিরণ্যকশিবু প্রতিজ্ঞা করলেন যে আমার ভাইকে মেরেছে তার একদম সর্বনাশ করে আমি ছাড়ব তাকে আমি বেঁচে রাখবো না ও বিষ্ণুকে মেরে ফেলবে বিষ্ণু ভগবানকে মারবে প্রতিজ্ঞা করলো ভাইকে আমার মেরে ফেললো এমন এত আদরের ভাই এটাকে মেরে ফেললো দাঁড়াও আমি দেখাচ্ছি মজা বলে প্রতিজ্ঞা করে ফেললো ও অসুরের প্রতিজ্ঞা বলে কোথায় বিষ্ণু পালাবে সেখানে আমি লড়াই করি সেখানে যাব বিষ্ণু ভগবানের সঙ্গে লড়াই করি এইভাবে দেখা গেল প্রতিজ্ঞা করে বসে রয়েছে এখন আপনাদের মধ্যে প্রশ্ন হবে আমরা শুনলাম একটু আগে আপনি বললেন যমজ ভাই হয়েছিল যমজ ভাই হয়েছিল তো তো এখানে আবার ভাই বললেন কেন এরে হিরণ্যাক্ষ ছোট বললেন কেন হিরণ্যকশিপু বড় কি করে বললেন কেন যমজ একসঙ্গে হয়েছে তো একই সময় টিকাকাররা বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা করছেন যখন গর্ভের আধান হয়েছিল যখন ফার্টিলাইজেশন হয়েছিল গর্ভে তখন প্রথম ফার্টিলাইজেশন হয়েছিল হিরণ্যকশিপু আর শেষ শেষে ফার্টিলাইজেশন হয়েছিল যেটাকে বৈজ্ঞানিক ভাষায় নিষেক বলা হয় নিষেক বায়োলজিক্যাল সায়েন্সে নিষেক বলা হয় সেটা হয়েছিল পরে কার হিরণ্যাক্ষের তাহলে যখন জন্ম নেবে তখন যে যার ফার্টিলাইজেশন আগে হয়েছে সে পেছনে ছিল আগে পেছনে ছিল আর যার ফার্টিলাইজেশন পরে হয়েছে সে আগে ছিল তো ওই জন্য বেরোবার সঙ্গে বেরোবার সময় যখন আবির্ভাব হয়েছেন তখন প্রথমে আবির্ভাব হয়েছে কিন্তু হিরণ্যাক্ষ তো হলে কি হয় বিচারেতে প্রথম জাইগোট ফর্মেশন এটা বলে জাইগোট ফর্মেশন ডাক্তাররা বুঝবে এর কথা এই জাইগোট ফর্মেশন প্রথম হয়েছিল হিরণ্যকশিপুর সেই জন্য হিরণ্যকশিপু বড় ভাই হয়ে গেল এর ভাইকে আমার মেরেছে আমি প্রতিশোধ নেব এইভাবে হলো এখন আমি অল্প অল্প করে তাড়াতাড়ি স্পর্শ করে ছুটতে হবে আমার উপায় নেই বলছেন কর্দম ঋষি দীর্ঘ জীবন দিন যাবৎ তপস্যা করছেন আর ভগবত ইচ্ছায় তার সংসার জীবন করে অপূর্ব সংসারকে অনেক কিছু উপহার দেবেন যারা বাস্তবিক গৃহস্থ ব্যক্তি আদর্শবান সেই সব আদর্শবান গৃহস্থ ব্যক্তির দ্বারা সমাজে যে মঙ্গল সাধন হয় সেটা আপনার সত্ত্বেও ভাবতে পারবেন না এইসব গৃহস্থ ব্যক্তিগণের দ্বারা আদর্শবান যারা গৃহস্থ আছেন কেউ যেন মনে না করে গৃহস্থ মানে ঘৃণা তা নয় গৃহস্থ থেকেই তো সাধুরা আসে সাধু করতে গেল জন্ম হয়েছে করতে গৃহস্থ না থাকলে সাধু লাগে এই জন্য যারা মূর্খের মতো গালাগাল দেন গৃহস্থ না বরঞ্চ গৃহস্থ ধর্ম কলিকালে ভালো কেন কলিকালে সাধু কপট সাধু সেজে বাইরে অত্যাচার করার থেকে গৃহস্থ সে আমি গৃহস্থ আমি সময় মতো ভগবানের ভজনা করি ভগবানের কাছে যাই মন্দিরে সাধু সঙ্গ করি হরিকথা শুনি মাঝে মাঝে দক্ষিণাও দিই ভগবানের সেবার জন্য চেষ্টা করি আমার দ্বারা যা হয় দৈন্য আছে সাধু সেজে ফেললে পেছনে যদি ল্যাজ গজিয়ে যায় হয়ে গেল বড় হনুমান হয়ে যাবে তখন আর তাকে আর বাঁচানো যাবে তাকে আর কোনো কিছু করার নেই সাকসেস এই জন্য বলছেন এখানে যে আমরা শাস্ত্র বিচারে দেখি রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে পুরাণ উপনিষদ থেকে আরম্ভ করে যত আছে যেখানে সমস্ত অ্যানালিটিক্যাল বিচার করে আমরা দেখতে পাই যারা বাস্তবিক গৃহস্থ ধর্ম যারা পারণ করতে চান তারা একটা দানা মুখে দিয়ে দেন পারণের সময় চলে যাবে এই সময় ডিস্টার্ব হবে ওই জন্য বলছেন যারা আদর্শ গৃহস্থবান ভক্ত গৃহী তাদের দ্বারা জগতের মঙ্গল হওয়ার সম্ভাবনা আছে তারা গৃহস্থ হলেও তারা শিষ্যকে কোনো নোংরা কিছু শিক্ষা দেবেন না আদর্শ গৃহস্থ কত আদর্শ গৃহস্থ জানা আছে ভালো ভালো আমার খুবই অল্প তারা তাদের আদর্শ দেখে অবাক হয়ে যাবেন এত সুন্দর তাদের আদর্শ সমস্ত কাজে আদর্শবান গৃহস্থগণের দ্বারা জগতের বিরাট মঙ্গলের সম্ভাবনা আছে হয় এখানে কর্দম ঋষি গৃহস্থ জীবন যাপন করবেন ভগবত ইচ্ছায় কিন্তু উপযুক্ত কন্যা পাচ্ছেন না আর তিনি তপস্বী মণি ঋষিরা বেশিরভাগই গৃহস্থই ছিলেন নাম নামে গৃহস্থ পত্নী গ্রহণ করতেন কিন্তু ব্যবিচার নেই সেখানে ব্যবিচারের কোনো সম্ভাবনা নেই যেমন বৈশিষ্ট্যমণি তার পত্নী ছিল অন্য অন্য সব মুনিরা ছিলেন তাদেরও সব পত্নী ছিল তাতে কোনো অসুবিধে নেই হ্যাঁ পরাশর আদি সব কাজে এখানে আমরা দেখলাম কর্দম ঋষি দীর্ঘদিন ধরে ভগবান কাছে বলছেন যদি উপযুক্ত কোনো কন্যা তার কাছে আসেন আপনি যদি মনে করেন তাহলে আমি সংসার করলেও করতে পারেন না সংসার না করলে আমার কী যায় ওরা তপস্বী ওদের তো আর আকর্ষণ নেই শেষে ভগবান কি করলেন তাকে স্বপ্নাদেশ করলেন খুব শীঘ্রই দেখো তোমার কাছে মনু মহারাজ তোমার কাছে আসবেন নিজ কন্যাকে নিয়ে স্বপ্নাদেশ করে বললেন তোমার কাছে কন্যা আসবে জগতের শ্রেষ্ঠ কন্যা মনু মহারাজ তার কন্যাকে নিয়ে তোমার কাছে আসবে শিগগিরই সত্যি দেখা গেল ভজন করতে বসেছেন ভজন করছেন দেখে আকাশে এরম উড়ে উড়ে আস তখনকার দিন তো আকাশে উড়ে উড়ে চলতো বিমান এখনকার বিমানগুলোতে পেট্রোল চাই কি তখনকার বিমানগুলোতে পেট্রোল দরকার হতো না মন্ত্রতেই চল রাবণের মতো লোক হওয়ার করে পুষ্প বিমানে চলছে এরকমভাবেই চলতো আর ওই বিমানগুলো ওই বিমানগুলো দেখে দেখেই এই জগতের বৈজ্ঞানিকরা বিমান আবিষ্কার করেছেন আমরা ছোটবেলায় কাগজের বিমান তৈরি করতে এরম উড়িয়ে দিতাম তো এগুলো দেখে পাখায় ভর দিলে উঠতে পারে এইভাবে করেছেন তো এদের থেকেই এসছে মানে যত বৈজ্ঞানিক সৃষ্টি রিসার্চ সব এই দর্শন থেকে এসছে এই সব থেকে এসছে দেখলেন মনু নিজের কন্যাকে নিয়ে এবং শতরূপাকে নিয়ে শতরূপা মানে পত্নী সেখানে চলেছেন দেবাহুতি কন্যা তাকে নিয়ে এসছেন ঋষি সে পাহাড়ে সেখানে যেখানে ভজন করছিলেন সেখানে এসে পড়েছে ঋষিকে তারা দণ্ডবাদ আদি করলেন ঋষিও তাকে দণ্ডবাদ আদি প্রণাম জানালেন রাজন কি কুশল তো সব হ্যাঁ একটা কারণে আপনার কাছে এসছি কি বলে আমি খবর পেয়েছি আপনি নাকি উপযুক্ত পত্নী লাভ করলে ভগবানের ইচ্ছায় সংসার ধর্ম করবেন এই কথা আমি খবর পেয়েছি তো যদি দয়া করে আপনি আমার কন্যাটাকে দয়া করে চিন্তা করো জগতের মধ্যে মনুকে টোটাল এই পৃথিবীর মালিক মনু রাজা যে আপনি দয়া করে যদি আমার কন্যাটাকে গ্রহণ করেন আমার মনে হয় আপনার ক্ষতি তো হবেই না বিশাল লাভ হবে কর্দম ঋষি মুচকি আসলেন হেসে বলছেন মনু মহারাজকে বলছেন যে আপনার কন্যা সেরকম কন্যা লাভ করে যদি সংসার ধর্ম পালন করা যায় তার মতো তো আর এত অপূর্ব বিষয় তো কিছু হতে পারে না এতে আমার আপত্তি নেই তারপর আপনাদের যা মত কেন ঋষি বারবার আগ্রহ করলে একটা লজ্জা শেষকালে সেখানে সেই কন্যাকে তারা তিনি কি করলেন ওই যে পিতামাতা অর্থাৎ স্বয়ংভূ এই যে মনু মনু মহারাজ এবং শতরূপা তারা দুজন এই কন্যাকে সেখানে বিবাহ দিয়ে অনেক কিছু যৌতুক দিলেন দিয়ে সেখান থেকে এবার কাঁদছেন কন্যাকে জড়িয়ে ধরে আদর করলেন চুম্বন করলেন মা এখানে থাক তো তো তুই তো নিজেই স্বীকার করেছিস এটা স্বামী এখন তোমায় থাকতে হবে থাকো সেবা করো আমরা তো আছি খবর চোর নেব বলে বিমানে করে বিমানে করে চলে গেলেন কন্যা এখানে রয়ে গেল উপযুক্ত কন্যা কেমন হয় স্বামীর সহধর্মিনী স্বামীর যা ধর্মস্থির তাই ধর্ম হবে এখন তো এসব চুলোয় গেছে স্বামীর তপস্যাতে সাহায্য করছেন দিন রাত করতে করতে দীর্ঘদিন হয়ে গেছে যে এত ভজন করতে করতে একেবারে তপস্বী কর্দম ঋষি যেমন ভজন করা তার স্বভাব মনুভূতি তার গিয়ে ভজন করা স্বামী পাল্লায় পড়েছেন উনিও ভজন করছেন করতে করতে সুখী একেবারে কাঠ হয়ে গেছেন একদিন ভগবত ইচ্ছায় মনুপুত্রীকে বলছে মনুপুত্রী তোমার দিকে আমি এতদিন তাকাইনি ভালো করে আজ আমি বুড়ো অবাক খুব দুঃখিত তুমি রাজকন্যা তোমার আজকে এই অবস্থা আহারে না তোমারও মঙ্গল করব আমি চলো এবার করে কি করলেন এতদিন স্বামী ভজন করেছেন এবার বলল সংসার ধর্ম কাকে বলে সেই কাজটা এবার করব চলো এবার সংসারের বিস্তার করবেন শেষকালে কি করলেন এক অপূর্ব বিমান সৃষ্টি করলেন বিমান বলে দেখো একই জায়গায় তুমি এখানে মুখ গুজে ভজন করছিলে এবার কি করলেন তিনি একটা দিব্য বিমান সৃষ্টি করলেন যোগ বলে সেই বিমানের মধ্যে সব রকম ফেসিলিটি আছে যা চাইবেন তাই আবার এই বিমানটা উঠতে পারে বিভিন্ন বিমান মানে উঠবে বিভিন্ন হিমালয়ের পাদদেশ হিমালয়ের যে যে জায়গায় যেতে যাবে পুষ যে বিভিন্ন যে আমরা যখন হিমালয়ের বিভিন্ন জায়গায় অভিযান করি করি মানে আগেই করতাম এখন খুব কম এখন কথা আছি যাই হরি কথা বলতে এখন আর আগের মতো অভিযান নয় কেদারনাথ বদ্রীনাথ হ্যাঁ গঙ্গোত্রী যমুনোত্রী পাওয়ালি এরম খাড়া পাহাড় এরকম দেখলেই ভয় হয়ে যাবে গমু গোমুখের ওপরে তপবন এইসব দেখলেই চক্ষু চরক্ষা কেঁদে ফেলবেন ভয়েতে বাবা এইসব জায়গায় হরগৌরীর বিয়ে হয়েছে ত্রিযুগী নারায়ণ শঙ্কর এবং পার্বতীর বিয়ে হয়েছে যে জায়গায় এইসব সব সেইখানে পাওয়ালি বলে জায়গা আছে এটাকে বলে নন্দনকানন স্বর্গের এটাকে স্বর্গ বলা হয় এখানে স্বর্গের দেবতারা এখানে ঘোরেন পৃথিবীতে এমন কোনো ফুল নেই যেটা ওখানে নাই পৃথিবীর এমন কোনো ফুল নাই যে ওখানে নাই মানে ভগবানের সৃষ্টি তাকালেই চোখ জুড়িয়ে যাবে চারিদিকে ফুল আর ফুল মনে হচ্ছে কে যেন লাগিয়ে দিয়ে গেছে বাগিচা আসলে কেউই লাগায়নি ভগবানের সৃষ্টি এটা স্বর্গের নন্দনকানন বলা হয় এই বিমান উঠছে বিভিন্ন জায়গায় হিমালয়ের নন্দনকানন এইসব জায়গাতে উঠছে সমুদ্রের উপরে উঠছে আর মনুপুত্রী এবার স্বামীর সঙ্গে বিলাস হচ্ছে এবং কত দাস দাসী সব বিমানের মধ্যে সব আবির্ভাব হয়ে গেছে শেষে নয়জন পুত্রী কন্যা জন্মাবল তখন আগেই কর্দম বলে দিয়েছিলেন কন্যাকে যখন বিবাহের আগে যে আপনি মনু মহারাজকে বলছেন আপনার পুত্রী তিনি যেন এই সম্বন্ধে ওয়াকিবহল থাকেন যে সন্তান জন্মাবার পরেই কিন্তু আমি চলে যাব আমি কিন্তু থাকবো না সঙ্গে সঙ্গে জঙ্গলে দেবাহুতি অর্থাৎ মনুপুত্রী এতে রাজি হয়েছিলেন ঠিক আছে এটি নিয়ম ছিল আগে এখন তো ভোগবিলাস করে তাই গেছে এরম নিয়ম ছিল সেই সে যখন নয় কন্যা জন্মাবার পর যখন চলে যাওয়ার চেষ্টা করছেন তখন দেবাহতী কাঁদছেন স্বামী আপনি চলে যাবেন কন্যাগুলোকে আমার ঘাড়ে ফেলে এই কন্যাগুলো স্বামী জোগাড় করবে কোথা থেকে আমি কি করে বিবাহ দেবো আমি তো এই গেলে কী করবো আমি এদেরকে নিই আমি তো একা অবলা নারী আপনি তো বলেছিলেন পুত্র জন্ম হয়ে যাবেন আপনার তো এখনও পুত্র হয় নাই তখন কর্দম ঋষির মনে পড়ল ভগবান বলেছিলেন দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন আমি তোমার পুত্ররূপে আসব এসে জগতের মঙ্গল সাধনের জন্য এখন কর্দম ঋষি জঙ্গলে যাওয়া স্থগিত রাখলেন জঙ্গলে যাওয়াটা বন্ধ রাখলেন এ কিছুদিন আরও থাকলেন কিছুদিনের মধ্যেই এবার সঙ্গে সঙ্গে কি হলো সেখানে কপিল ভগবানজি সাংখ্যযোগের প্রবক্তা প্রকৃতি পুরুষ যোগ কীভাবে তুমি এই প্রকৃতির মায়ায় মোহিত হচ্ছ এই জগতে এই তত্ত্ব ব্যাখ্যা করবার জন্য তিনি জগতে চলে এলেন শিশুরূপে সে শিশু জন্মবার পর জল কপিলজি ভগবান কি যায় কপিল মহারাজ আবির্ভাব হলেন সাক্ষাৎ ভগবান হওয়ার পর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কুকড়া কুকড়া চুল অপূর্ব দেখতে শুক্লবর্ণ ফেরে চোখ ফেরানো যায় না আর যখন বয়স হয়ে গেল যে বেশ বড় হয়েছে ছেলে কন্যাগুলোকে সব বিবাহ দিয়ে দিলেন যার যার কাছে ঋষিমুনির সঙ্গেই বিবাহ দিয়েছেন যে কোনো জায়গায় উল্টোপাল্টা বিবাহ দেননি অনেক কথা আছে এসব প্রসঙ্গ কোনোদিন সময় হলে আবার হবে বিবাহ দেওয়ার পর এইবারে বর্তমানে ছেলের কাছে বলছেন বাবা আমি এখন তো প্রবজ্জা গ্রহণ করে সন্ন্যাসে যাব পুত্র পুত্রর কাছে অনুমতি চাইছে তো মাকে তুমি এবার দেখো কেন এই জন্যই তো এসছেন তিনি পুত্র স্বীকার করলেন ঠিক আছে পিতাশ্রী আপনার যখন প্রবজ্জায় যাওয়ার ইচ্ছা যান ঠিক আছে এখন আপনাদের মধ্যে যারা বাস্তবিক ভাগবত কথা শ্রবণ পিপাসু তাদের মধ্যেই একটা প্রশ্ন আসবে বাকি সাধারণ লোকের মুখে আসবে না সেটা বলে মহারাজ সন্ন্যাস নেওয়ার গুরুত্ব এটা কি ভগবত প্রাপ্তি হওয়া আর যার ঘরেতেই ভগবান এসে গেছে সে সন্ন্যাস নেওয়া কী দরকার এই প্রশ্নটা কেউ করলো কি করলো না কেন শোনেই না এরা বোঝেই না কিছু এই প্রশ্ন কারোর মধ্যে থেকে এলো না বৃন্দাবনে এগুলো আসে কেউ কেউ বলছে মা সন্ন্যাস নেওয়ার দরকার কিছু হলো ভগবান তো ভগবানের জন্যই করে ভগবান তো এসে গেছে শোভন করে না মানে আমি দুঃখ দিলাম না বাস্তবিক আরও গভীরভাবে শোভন করতে হবে হ্যাঁ এই জন্য এই কথাটা বললাম বাস্তবিক পক্ষে এর পেছনে একটা গুরু রহস্য আছে সেটা কি